আল্লাহর শানাকুল মুসলিম উন্নত শির জিন্দাবাদ নিখিল জাহানে এনেছ সাম্য দূর জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর সেনাকুল মুসলিম উন্নত শির জিন্দাবাদ নিখিল জাহানে এনেছ সাম্য দূর জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর সেনাকুল মুসলিম উন্নত শির জিন্দাবাদ নিখিল জাহানে এনেছ সাম্য দূর জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ তোমাদের মাঝে জনম লুভেছে আলী হায়দার হামজাবির শঙ্কাবিহীন চির দুর্বার বিশ্ব এই ধরিত্রীর তোমাদের মাঝে জনম লুভেছে আলী হায়দার হামজাবির শঙ্কাবিহীন চির দুর্বার বিশ্ব এই দরিদ্রীর ঐক্য ইমানে তোমরা গড়েছো ঐক্য ইমানে তোমরা গড়েছো ঐক্য ইমানে তোমরা গড়েছো সারা দুনিয়ায় ইতিহাদ জিন্দাবাদ আল্লাহর সেনাকুল মুসলিম উন্নত শির জিন্দাবাদ নিখিল জাহানে এনেছো সাম্য দুর্জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর সেনাকুল মুসলিম উন্নত শির জিন্দাবাদ নিখিল জাহানে এনেছো সাম্য দুর্জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ সব মানুষের সম অধিকার বাধার প্রাচীর ধুলির মহামানবতা তুলেছ গড়িয়া মহামিলনের এক জামা সব মানুষের সম অধিকার বাধার প্রাচীর ধুলির সাত মহামানবতা তুলেছে গড়িয়া মহামিলনের এক জামা দিক দিগন্তে তাকবীর ধ্বনি তুলিয়া আল্লাহু আকবর দুস্তর মর দুর্গম গির তোমরা হয়েছ হেলায় পার গন্তে দিগন্তে তাকবীর হয়েছ হেলাই পার মুক্তি সনদ এনেছ বিশ্বে মুক্তি সনদ এনেছ বিশ্বে মুক্তি সনদ এনেছ বিশ্বে সবকে করেছ চির আজাদ জিন্দাবাদ আল্লাহর সেনা কুল মুসলিম উন্নত শির জিন্দাবাদ নিখিল জাহানে এনেছ সাম্য দুর্জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর সেনা কুল মুসলিম উন্নত শির জিন্দাবাদ নিখিল জাহানে এনেছ সাম্য দুর্জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর সেনা কুল মুসলিম উন্নত শির জিন্দাবাদ নিখিল জাহানে এনেছো সাম্য দুর্জয় বীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ